সোনার হাঁস এক দিঘিতে একটা সুন্দর সোনার হাঁস থাকত এই হাঁসটা ছিল পাশের গ্রামের এক মহান কৃষকের পুনর্জন্ম একদিন কৃষকের বউ দিঘিতে জল নিতে আসে আর ও হাঁসকে দেখে তাকে কথা বলতে দেখে হতবম্ব হয়ে যায় আমি সোনার হাঁসের রূপে তোমার স্বামী আমি আমাদের বাচ্চাদের সাহায্য করতে এসেছি কিন্তু তুমি আমাদের কিভাবে সাহায্য করবে তুমি রোজ একটা সোনার পালক ছিঁড়তে পারো আর সেটা বিক্রি করে প্রয়োজনীয় সব জিনিস পেতে পারো বাহ খুব ভালো আমাদের তাহলে আর অভাবে থাকতে হবে না ও হাসির একটা পালক ছেড়ে এবারও রোজ লুকিয়ে আসতো পালক ছিঁড়তে এইভাবে দিন কেটে যায় এখন ওর কাছে বাড়ি ছিল সব কাজের জন্য চাকরও ছিল একদিন কৃষকের বউ ঘরে বসে বসে ভাবে কি হবে যদি হাঁসটা পালিয়ে যায় তাহলে তো বিক্রি করার জন্য কোনো পালকও থাকবে না যখন পরের দিনও পালক ছিঁড়তে গেল তখনও বলল শুনছো তুমি আমাদের সঙ্গে কেন থাকো না তুমি থাকলে আমরা তোমায় দেখতে পারি হাঁস খুশি মনে রাজি হলো কারণ এর ফলে ওর বাচ্চাদের দেখতে পাবে কৃষকের বউ হাঁসের থাকার জন্য বাড়ির পিছনে একটা জায়গা ঠিক করলো যাতেও হাঁসের ওপর সব সময় নজর রাখতে পারে আর হাঁস কোথাও যেতেও না পারে কয়েক মাস কেটে যায় কৃষকের বউয়ের আরও লোভ বেড়ে গেল আমি যে পালকটা নিই সেই জায়গায় সবসময়ই নতুন পালক আসে তাহলে যদি আমি বেশি পালক নিই তাহলে সেটা বিক্রি করে আমি বেশি অর্থ পাব রোজকার মতো একদিনও আবারও হাঁসের কাছে পালক আনতে যায় আর বলে শোনো আমি তোমাকে রোজ বিরক্ত করতে চাই না তাই আজ একটু বেশি পালক নিয়ে যাচ্ছি এরপর কিছুদিন পরেই আসবো এটা তো খুবই ভালো কথা কিন্তু এটা সম্ভব নয় আমি প্রতিদিন একটার বেশি পালক তো দিতে পারবো না এটা শুনে কৃষকের বউ রেগে গেল ও হাঁসকে ধরল আর সব পালক হ্যাঁ। নিয়ে নিল আরে না না এই পালকগুলো তো সোনার নেই তোমার আমার কথা শোনা উচিত ছিল আমি তোমাকে বলতেই যাচ্ছিলাম যে একটার বেশি পালক যদি ছেড়ো তাহলে সেটা আর সোনার থাকবে না এটা শুনে কৃষকের বউ আরো রেগে গেল আর হাঁসকে ঘর থেকে বার করে দিল তো আর আমার কোনো কাজেই আসবে না বেরিয়ে যাও হাঁস দুঃখে আবার দিঘিতে ফিরে যায় কৃষকের বউ সমস্ত সম্পত্তি নষ্ট করে ফেলে এবার আর ওর কাছে কোনো সোনার হাঁস ছিল না ওর অর্থকষ্ট দূর করার জন্য নীতি কথা দুর্ভাগ্যেই বোঝা যায় সৌভাগ্যের মূল্য